कुर्बानी कुर्बानी कुर्बानी कुर्बान कुर्बानी कुर्बानी कुर्बानी कुर्बान কুরবানি কুরবানি কুরবানি কুরবান আল্লাহর কাছে বান্দার বড়া ইমতিহান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান আল্লাহর কাছে বান্দার বড়া ইমতিহান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান ইসমাইল চলেছেন তার পিতার সাথে ইসমাইল চলেছেন তার পিতার সাথে আল্লাহর আদেশে কুরবানি হতে শৈতানে সে বসবাসা দিল কানে ছুড়লেন পাথর তারা সে শৈতানে শৈতানে সে বসবাসা দিল কানে ছুড়লেন পাথর তারা সে শৈতানে কাছে পরাজিত শয়তান মুমিনের কাছে পরাজিত শয়তান মুমিনের কাছে পরাজিত শয়তান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান আল্লাহর কাছে বান্দার বড়া ইমতিহান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান ইব্রাহিমের সুন্নত সুন্নত অনুসরণে হজরত মুহাম্মদ তার উম্মত শোনে ইব্রাহিমের সুন্নত অনুসরণে হজরত মুহাম্মদ তার উম্মত শোনে জারি রাখিলেন সেই সে কুরবানি মোছাতে দিলের কালি মাগলানি জারি রাখিলেন সেই সে কুরবানি মোছাতে দিলের কালি মাগলানি তাই তা মানি আমরা মুসলমান তাই তা মানি আমরা মুসলমান তাই তা মানি আমরা মুসলমান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান আল্লাহর কাছে বান্দার বড়া ইমতিহান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান আল্লাহ গোস্ত যায় না তার আল্লাহর কাছে আল্লাহ দেখেন কার দিলে কি আছে লাহু গোস্ত যায় না তার আল্লাহর কাছে আল্লাহ দেখেন কার দিলে কি আছে দিলের পশু কুরবানি হলেই পরে আল্লাহর করুণার ঝরো না ঝরে দিলের পশু কুরবানি হলেই পরে আল্লাহর করুণার ঝরো না ঝরে চারিদিকে বহে আজ খুশির তুফা চারিদিকে বহে আজ খুশির তুফান চারিদিকে বহে আজ খুশির তুফান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান আল্লাহর কাছে বান্দার বড়া ইমতিহান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান আল্লাহর কাছে বান্দার বড়া ইমতিহান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান